তবে মেয়েরাজ বা শবে মেরাজ এটা জায়েজ না জায়েজ বিদা আসুন্না এ সম্পর্কে নয় বরং এই ঘটনাটি থেকে পাঁচটি শিক্ষার আলোচনা করব প্রথম যে শিক্ষাটি এই ঘটনাকে কেন্দ্র করে আমরা বলবো বা যে দার্সটি বোঝার চেষ্টা করছি বা করব সেটি হলো এই যে আমরা আমাদের দেশে শোবে মেরাজ নামে যে কথাটি শুনছি সেটি অপূর্ণাঙ্গ একটি শব্দ শোবে মেরাজ বা মেরাজ শব্দটি তো এসেছে কোরআন শূন্যতে কিন্তু আসলে এই ঘটনাটি শরীয়তের কিতাবগুলিতে ইসরা ও মেরাজ নামে জানা যাচ্ছে কি নামে ইসরা ও মেয়ারাজ নামে আমরা শুধু মেয়ারাজ শুনছি ইসরাটা শুনছি না শুনতে পাচ্ছি না সেই জন্য বলছিলাম যে আমাদের প্রথম শিক্ষাটি হচ্ছে যে এ বিষয়ে অপূর্ণাঙ্গ কিছু আমরা শুনে আসছি পূর্ণত পূর্ণাঙ্গ বিষয়টি হচ্ছে ইসরা এবং মেয়ারাজ ইসরা ও মেয়ারাজ কি জিনিস সুবহান আল্লাহ আসরা আল্লাহ তালা বলছেন পাপ পবিত্রতা তারই যিনি নৈশ ভ্রমণ করালেন ইসরা মানে হচ্ছে রাতে ভ্রমণ করা আশ্রা ইউসরি এর মানে হচ্ছে রাতে ভ্রমণ করা রাতে কোথাও যাত্রা করা তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই মেরাজ ঘটনাটি যে ঘটেছিল ঘটার পূর্বে তাকে নৈশ ভ্রমণ করানো হয়েছিল মক্কার হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত মসজিদে আকসা পর্যন্ত এই যে বায়তুল মাকদাস ইয়ে, মক্কার হারাম থেকে বা বায়তুল্লাহ থেকে আকসা মসজিদ পর্যন্ত কতখানি দূরত্ব সেটা প্রায় বারোশো পঞ্চাশ কিলোমিটার কেউ বলছেন বারোশো তিরিশ কিলোমিটার মানে বারোশো কিলোমিটার ঊর্ধ্বে এতখানি রাস্তা রাতে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ভ্রমণ করানো হয়েছিল রাতের এক কিয়দাংশ অল্প একটু সময়ের মধ্যে এটাকে বলা হচ্ছে ইসরা এই ঘটনাটার সাথে এই ইসরাটাও মেরাজের সাথে ইসরা ঘটনাটিও একটি অলৌকিক ঘটনা কিন্তু আমরা এই ইসরার ঘটনাটি কমই শুনতে পাই মেরাজ কথাটি বেশি শুনতে পাই এই কারণে বলছিলাম যে এই ঘটনাটির দুটি অংশ আছে একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ ইসরা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মক্কা থেকে আকসা পর্যন্ত যে রাতে নিয়ে যাওয়া হয়েছিল ভ্রমণ করানো হয়েছিল সেটাকে বলা হচ্ছে ইসরা অতঃপর আল্লাহ রসুল সেখানে গিয়ে আম্বিয়াদের নবীদের ইমামতি করান দ্বিতীয় ঘটনাটি হচ্ছে মেয়ারাজ মেয়ারাজ কি জিনিস আরাজা ইয়া আরোজ এর মানে হচ্ছে চোড়া আরোহণ করা মেয়ারাজ মানে হচ্ছে সিঁড়ি যার উপর দিয়ে চড়া হয় তো বাইতুল মকদিস পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাম ভ্রমণ করলেন আর ওখান থেকে তিনি উপরে উঠলেন উপরে আরোহণ করলেন মেয়েরাজে সিঁড়িতে তো মেয়েরাজের ঘটনাটা আমরা শুনি কিন্তু ইসরার কথাটা শুনতে পাই না সে কারণে বলছিলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কয়েকটি উপদেশ বলেন বা কয়েকটি শিক্ষা বলেন নেব তার মধ্যে এটি ছিল প্রথম যে এই ঘটনাটি আসলে ইসরা ও মেয়ারাজ সবে মেয়ারাজ না শুধু সবে মেয়ারাজ না বরং ইসরা ও মেয়ারাজ আর ইসরা হলো মক্কা থেকে বায়তুল আকসা পর্যন্ত আকসা মসজিদ পর্যন্ত রাতের ভ্রমণ আর সেখান থেকে আল্লাহ রাবুল আলমিনের কাছে যে তাকে আরোহণ করানো হলো উঠানো হলো সেটাকে বলা হচ্ছে মেরাজ এক নম্বর শিক্ষা আমাদের এখানে থাক দ্বিতীয় যে শিক্ষাটি আমরা এই ঘটনা থেকে নিতে চাই বা মানুষকে আবেদন করব শেখার বা নেওয়ার সেটি হলো যে আমরা এই শবে মেরাজকে কেন্দ্র করে কত টেলিভিশনে রেডিওতে এবং অনেক জায়গায় এই ঘটনাটির আলোচনা শুনি কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মেরাজ হলো এটা শুনি এমনকি দেশে এই দিনে ছুটিও দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ঘটনাটা শুনি মসজিদ ভরে সেদিন মানুষেরা জমা হয় তারপরে চলে যায় এতখানেই দেখা যায় বা সেই রাতে আরো অন্য কিছু এবাদতও দেখা যায় আমাদের চিন্তা করার প্রয়োজন আছে যে এই যে ঘটনাটি ঘটেছিল মেরাজের ঘটনাটি অর্থাৎ আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামকে যে আল্লাহ রাবুল আলমিন তার নিকটে ডাকেন এবং এতে যে অলৌকিক জিনিসগুলি ঘটে ঘটনাগুলি ঘটে ঘটনাটির উদ্দেশ্য কি ঘটনাটির উদ্দেশ্য পালন করাই হচ্ছে আসল উদ্দেশ্য বা আসল কাজ ঘটনাটি বর্ণনা করা আর চলে যাওয়া শুনে বলার জন্য মানুষকে একত্রিত করা এটা আসল উদ্দেশ্য না এরকম কি উদ্দেশ্য না ঘটনাটা যেই কারণে ঘটেছে যেই উদ্দেশ্যে ঘটেছে সেই উদ্দেশ্য পালন করাই হচ্ছে আমাদের আসল কর্তব্য পুরা ঘটনাটিতে কি হয়েছিল পুরো ঘটনাটিতে যেটা ঘটেছিল সেটা হলো আল্লাহ রাবুল আলমী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিজের কাছে ডেকে কথোপথন করার পর নামাজ প্রদান করেছেন তাই না পঞ্চাশ ওয়াক্তের নামাজ ধীরে ধীরে সেটাকে কমিয়ে শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত করা হয় এখন ঘটনাটির আসল উদ্দেশ্য যদি এটা হয় যে আল্লাহ রাবুল আলমিন আমাদের রসুল সাল্লা সাল্লামকে পাঁচ ওয়াক্তের নামাজ প্রদান করলেন তার জন্য এবং তার উন্মতের জন্য তাহলে মেরাজ থেকে আমাদের যেই শিক্ষাটা নিতে হবে সেটি হলো কি যে আমরা যেন পাঁচ ওয়াক্তের কি করি নামাজ আদায় করি আল্লাহর কসম করে বলছি এখনো মুসলিম সমাজে যেই বিষয়টির সবচেয়ে বেশি দাওয়াত ও তাবলিগের প্রয়োজন আছে সেটি হলো তরফিদের পরে এই নামাজের যে আল্লাহ তাব্বুল আলমিন তার নবীকে স্বয়ং নিজের কাছে ডেকে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করলেন উম্মতের ওপর ফরজ করা হলো সেই নামাজ পড়ুয়া একজন এখন কত মুসলিম পার্সেন্টেজ কত সারা বিশ্বে নব্বই ভাগও তো মানুষ নামাজ পড়ে না তাহলে এখনো কি এটা দাওয়াত তাবলিগের দরকার নেই তাহলে যে সকল লোকেরা ও ভাইয়েরা মেয়েরাজের কেসা কাহিনী কিংবা মেয়েরাজের দিনে উদযাপন করার জন্য এত তাড়াহুড়া করছে বা এত আগ্রহ দেখাচ্ছে আর আসল উদ্দেশ্যটাই পালন করা হচ্ছে না ওই সকল মানুষ যারা ওই দিন উপস্থিত হয়েছে ঘটনাটি শুনলো শোনার পর বাড়ি চলে গেল তারপরে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করলো না তাহলে এরকম এসরা ও মিরাজের বা শোবে মেরাজ উদযাপন করে আর আলোচনা করে লাভ কি ওই সকল আলেম এবং ওলামাকে যারা এগুলা করে থাকে তাদের যদি বড় দায়িত্ব হতে পারে গুরু দায়িত্ব কিছু থাকে ঘটনাকে কেন্দ্র করে তাহলে কম করে হলে ওই সকল লোক যারা সেদিন উপস্থিত হয় তাদেরকে নামাজি বানায় আর সকল বিশ্বের মুসলিমকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যে আমাদের উপর নামাজ ফরজ সেটা পড়তে হবে নচেত এই ইসরা মেরাজের কথা আর উদযাপন আর উৎসব আর অমুক তমুক এগুলো শুনে এবং বলে কোনো লাভ নেই কারণ যেখানে উদ্দেশ্যটাই নাই সেখানে আশেপাশের জিনিস নিয়ে এবং শুনে কোনো লাভ হয় না এটি এই ইসরা ও মেরাজের ঘটনা থেকে আমরা দ্বিতীয় শিক্ষা যেটা আমাদের নেওয়া প্রয়োজন সেটি বললাম এবার তৃতীয় একটি আকিদাগত শিক্ষা দিতে চাই যারা আপনারা শুনছেন একটু ভালো করে শুনবেন যে সকল লোকেরা এই ইসরা ও মেয়েরাজের ঘটনা শুনছেন বা শোনানো হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কিভাবে এক আকাশ থেকে আরেক আকাশ তারপরে কি তারপরে কি এবং আল্লাহ তালার কাছে পৌঁছালেন সিদ্রাতুল মুনতাহা ওখানে কি হলো আবার মানে প্রত্যেক আকাশে কিভাবে জিবিল আলি সাল্লামকে সম্বোধন করা হচ্ছে দরজা খোলা হচ্ছে তারপরে যা কিছু ঘটছে ঘটার পরে পুরা ঘটনাটা ঘটার পর যদি ওই সকল আলেমকে আবার জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাবুল আলমিন কোথায় আছেন তো বলছে কি সব জায়গায় আছে বলে নাই কথা তাহলে ঘটনাটা তো শিক্ষাই হলো যে আল্লাহ রসুলকে আল্লাহ তালার কাছে নিয়ে যাওয়া হচ্ছে যেটা তার আর্শ সেখানে সিদ্ধাতুল মুনতাহার কাছে নিয়ে যাওয়া হলো তো ঘটনাটার পুরা ঘটনাটা বর্ণনা করা হচ্ছে মানুষকে বুঝানো হচ্ছে অথচ ফের পরে বলা আছে আল্লাহ সব স্থানে আছে ভাই আল্লাহর সত্তা আল্লাহর জাত আরো সেই আছে সেই কারণে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে নিয়ে যেতে হয়েছিল উপরে যদি আল্লাহ রাবুল আলমিন সব স্থানে থাকতেন তাহলে কি আর উপরে নিয়ে যাওয়ার দরকার ছিল কি ধরনের এটা মানে মানুষের বিবেক বা জ্ঞান যে মানুষ বলছে আল্লাহ রাবুল আলমিন সব স্থানে আছেন আল্লাহ রাবুল আলমিনের সত্তা গুণ তার সত্তা তার জাত তার পুত পবিত্র সত্তা সেটা আরশে আজিমে অবস্থান করছেন এটাই হচ্ছে আলুসুন্না জামাত রাকিদ বিশ্বাস যারা এর বিরোধিতা করছে তাদেরকে বোঝা দরকার এই ঘটনা থেকে যে আল্লাহ রাবুল আলমিনের সত্তা সব স্থানে নেই আর সব কিছুতে নেই দুটি কথা মনে রাখতে হবে সব স্থানে নেই এবং সব কিছুতে নেই সব কিছু আল্লাহ রাবুল আলমের অংশ এটাকে বলা হয় ওয়াহদাতুল ওজুদ গোটা ওজুদ এক ওটাকে বলা হচ্ছে সব কিছুতে আর একটা হচ্ছে সব স্থানে মানে আল্লাহ রাবুল আলমের সত্তা প্রত্যেক কিছুর ভিতরে বা প্রত্যেক কিছুতে আছে এটাকে বলা হচ্ছে হলুল যে আল্লাহ রাবুল আলমিন তার সৃষ্টি তার মাফলুকের কোনো কিছুর ভিতরে প্রবেশ করছেন বা থাকছেন বা আছেন এটাকে বলা হচ্ছে হলুল আর ওয়াহাদাতুল ওজুদ মানে সব কিছুতেই আছেন তো এই হলুল হোক আর ওয়াহাদাতুল ওজুদ হোক সব কিছুতে আছেন এটা হোক বা সব স্থানে আছে এটাই হোক দুটাই আহলুসুল্লাহ জামাতের বহির্ভূত আকিদা যে আকিদার প্রমাণ স্বয়ং এই মেরাজের ঘটনা থেকে পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমীর যদি সব স্থানে থাকতেন বা সব কিছুতে বিরাজিত হতেন তাহলে কি প্রয়োজন ছিল যে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে এই দুনিয়ার দুনিয়ার জমিন থেকে সিদ্ধাতুল মুন্তাহা পর্যন্ত নিয়ে যাবেন কি প্রয়োজন ছিল সেই কারণে এই সম্পর্কে আহলুসুন্না জামাতের একটি কোটেশন আপনাদের পড়ে শুনাই আবু জোরা আর রাজি তিনি দুইশো চুষট্টি হিজড়িতে ইন্তেকাল করেছেন তাহলে কতদিন আগের আলেম তিনি এমাম বুখারের এমাম বুখারের ওস্তাদ তিনি বলছেন একটি কথা আমি এটা আপনাদের শোনাতে চাই যেন আমাদের প্রত্যেক আহলসুন্নাল জামাতের যারা দাবি করে তারা যেন বিষয়টা বোঝার চেষ্টা করি যদিও দলিল প্রমাণ অনেক আছে তিনি বলছেন আদরাকনাল ওলামা আফি জামি ইল আমসার বলছেন আমরা ওলামাদেরকে পেয়েছি সব স্থানে সব শহরে আবু জোরা রাজি তার সময়কার ঘটনা বর্ণনা করছেন যে আমরা সব শহরের ওলামাদেরকে পেয়েছি হেজাজান ওয়া ইরাকান হেজাজ হোক হেজাজ বলে মক্কা মদিনার এই এরিয়া ইরাক যেগুলা কুফা বাসরা বাগদাদ এ সকল এরিয়া ওয়া শামান দেমাস এবং তার আশেপাশের এরিয়া ওয়া ইয়ামানান সানা এবং আরো আশেপাশের এরিয়া এতগুলো এরিয়ার বর্ণনা দিয়ে তিনি বলছেন ফাকান আমিন মাজহাবিহিম সে সকল ওলামাদের মাজহাব ছিল ওয়া জাকারু উমুর আমিনহা অনেক কিছু বর্ণনা করলেন বরাক করার পর তখন তিনি বললেন ওয়া আন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা আলা আরশিহি বা এনুম উম্মিন খালকিহি যে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে সমুন্নত তার মখলুক সৃষ্টি থেকে পৃথক এ সকল আলামার কি আকিদা ছিল আল্লাহ রাবুল আলমের আরসে অবস্থান করছেন কোন সৃষ্টি থেকে কি আছেন আলাদা আছেন পৃথক আছেন এই কথাটার অর্থে এই কারণে তিনি বলছেন যারা বলছে যে সব জায়গায় আছে বা সব কিছুতে আছে তাহলে কি আর আল্লাহ রাবুল আলমের পৃথক হলেন সেই কারণে তিনি এই কথা বলছেন যে বায়নুম্মির খালকি তার সৃষ্টি জগৎ থেকে তিনি স্বতন্ত্র পৃথক এরকম নয় যে আল্লাহ রাবুল আলমিন কোন সৃষ্টির মধ্যে ঢুকেছেন ওটাকে বলা হচ্ছে হলুল আর না সবকিছু আল্লাহ তালার অংশ ওটাকে বলা হচ্ছে খালকে তার সত্তা সৃষ্টি থেকে পৃথক আরো সে সমুন্নত তারপরে কি বলছেন কামা ওয়াসাফা নাফসাহু কিতাবিহি যেমন তিনি তার কিতাবে এর বর্ণনা দিয়েছেন এবং আলা লেসান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলা লেসান রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বেলা কেফ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের জোবানে এটা বর্ণনা দিয়েছেন বিনা বেলা কায়েব মানে বিনা ধরন গঠন বর্ণনা করায় অতঃপর তিনি কোরআন শরীফের একটা আয়াত বর্ণনা করেছেন এই হাদিসটির সনদ সহি শারহ ওসুল ইয়াতেকাদ আহলি সুন্না লে লাকাই ইনি হচ্ছেন লেখক সেটা খণ্ড এক একশো ছিয়াত্তর থেকে একশো সাতাত্তর পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে আর এর সপক্ষে আল্লাহ রাবুল আলমিনের এই আয়াত সকলকে মনে রাখা দরকার আল্লাহ তালা বলছেন ইন্দার আব্বা খালাকাসসামাওয়াত তোমাদের রব তিনি যিনি আকাশ এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর সুম্মাস্তাওয়া আলাল আর শতপর আরশে সমুন্নত হয়েছেন সাত জায়গায় আল্লাহ তালা কোরআন আয়াতটি বলেছেন তার মধ্যে সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে পেশ করলাম এটি ছিল শবে মেরাজ বা ইসরা ও মেরাজের দ্বিতীয় শিক্ষা যেটা আমরা আকিদাগত ভুল যেটা সমাজে আছে অথচ ইসরা ও মেরাজে যেটা সহি আকিদা আলোচনা জামায়াতের সেটা এখানে বর্ণিত হয়েছে আমরা এবার তৃতীয় শিক্ষা জানতে চাই এই ইসরা ও মেরাজকে বা মেরাজের ঘটনাকে কেন্দ্র করে সেটি হলো এই যে আজ যে সমাজে আমাদেরকে বলা হচ্ছে যে রজব মাসের সাতাশ তারিখে ইসরা ও মেরাজ এটা বলা হচ্ছে না এবং অনুষ্ঠান করা হচ্ছে উদযাপন করা হচ্ছে সরকার ছুটিও দিয়েছে এটা একটা উম্মাদকে গুমরাহ করার একটা বড় তারিখ তা সহি পথ থেকে ফিরানোর একটা কি করা কি করা হয়েছে একটা বড় প্রতারণামূলক তারিখ নির্ধারণ করা হয়েছে আমি নিজের পক্ষ থেকে বলতে চাচ্ছি না এটি হচ্ছে বোখারি শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ ভাষ্যকার এটা কি বুখারি শরীফের সবচেয়ে উত্তম বুখারি শরীফের সবচেয়ে উত্তম সারা উত্তম ভাষ্যকার হচ্ছে ফাতহুল বারি এই ফাতহুল বারির লেখক ইবনে হাজার আসকালানি তিনি দারুসালামে এই বইটি ছাপা খণ্ড হচ্ছে সাত আর পৃষ্ঠা হচ্ছে দুশো চুয়ান্ন থেকে দুশো পাঁচপান্ন সেখানে তিনি ইসরা ও মেরাজ কবে ঘটেছিল এ সম্পর্কে কিছু আলোচনা করছেন শুনেন আমি সংক্ষিপ্ত আকারে বলি হাওয়ালা দিলাম কারো সন্দেহ থাকলে খুঁজে নিতে পারেন তিনি বলছেন ওকাদ ইখতালাফা ফি ওয়াক্তিল মেয়ারাজ মেরাজ কখন হয়েছিল মানে আমি এই কারণে বলছি যে আমাদেরকে সাতাশ তারিখে মেরাজ ধরে নিয়ে উদযাপন করা হচ্ছে কোনো এদিক ওদিক করা হচ্ছে না কিন্তু ওলামা একরাম কি তথ্য দিয়েছেন এই তারিখ সম্পর্কে একটু শুনেন ওলামা একরাম ওইটা কোন তারিখে ছিল এ সম্পর্কে আলোচনা করছেন না এটা কোন মাসে ছিল কোন বছরে ছিল ওই নিয়ে তাদের মতভেদ আছে কথাটা বুঝছেন তো তারিখটা তো দূরের কথা বরং কোন বছর আর কোন মাসে হয়েছিল ওইটা নিয়ে মতভেদ আর এরা তারিখ নির্ধারণ করে বসে আছে সেই জন্য বলছিলাম এটা বড় প্রতারণা বলছেন যে কখন হয়েছে এই বিষয়ে একতলাপ আছে ফাকিলা কানা কাবলাল মাবাস বলছেন কিছু লোক মনে করেন যে তার নবী হওয়ার পূর্বে ইসরা মেরাজ হয়েছে অতঃপর বলছেন ও হওয়ার সাতজন এই মতটা নগণ্য মত এটা নেওয়া যাবে না তারপরে বলছেন ওয়াজাহাব আল আকসার এলা আন্না কানা বাদ আল মাবাস অধিকাংশ লোক অধিকাংশ ওলামা এটা মত দিয়েছেন যে এই ঘটনাটি বেসাতের পর মানে নবী হওয়ার পর এই ঘটনাটি ঘটেছে তারপর বলছেন সুম্মাখতালাফু ফাকিলা কাবলাল হিজরা বেসানা অতপর মতভেদ করেছেন যে কেউ বলেছেন কাবলাল হিজরা বেসানা হিজরতের এক বছর পূর্বে ঘটেছে হিজরতের এক বছর এক বছর পূর্বে সেটা কি বলা হচ্ছে যে রজব মাসের সাতাশ তারিখে ঘটেছে তারপরে বলছেন কালাহ ইবনো সাদ এই কথাটিকে ইবনো সাদ বলেছে সাদ কে ইবনো সাদ হচ্ছেন আত্মাবাকাত আল কুবরার লেখক আর তাবাকা আল কুবরার লেখক হচ্ছেন ইবনে সাদ এই বইটি বর্তমানে প্রায় দশ খণ্ডে তাবাকা তাবাকাত আল কুবরা আর তাবাকাত আল কুবরা ইবনে সাদের বই আপনারা লাইব্রেরিতে আছেন বলে আমি বইটার এই খণ্ডটা নিয়ে এসেছি যেখানে এই ঘটনাটি বর্ণনা আছে ইবনে সাদ এই তার এই তারিখ বা এই সিরাতটি আমাদের প্রত্যেক ইসলামিক ইতিহাস বা ইতিহাস ঐতিহাসিক এবং মোয়ারেককে এই বইয়ের সাহায্য নিতে হয় কারণ এটা এত পূর্বের লেখা বই যে আপনারা শুনলেই অবাক হবেন যে ইবনে সাদ জন্মগ্রহণ করেছে একশো আটষট্টি হিজড়িতে তাহলে কত বছর আগের লেখক তেরোশো সাড়ে তেরোশো বছর তেরোশো বছর আগের লেখক এরকম লেখক যে মতটা দিচ্ছেন ওই মতটা ভালো হবে না আজকাল আমাদের এই সব অমুক মুকাররামা তমুক মুকাররম মসজিদের ইমামের কথা ভালো হবে সেই মতটি তিনি বলছেন ইবনে সাদ এখানে তিনি বলছেন কি যে সেটা হিজরতের পূর্বে ঘটেছে ইবনে সাদ এটা বলেছে ওয়াবেহি জাজামান নাওয়াবি এবং ইমাম নাওয়াবি এটাকে দৃঢ় মত হিসাবে বর্ণনা করেছেন মানে এটা এটাকে তিনি শক্ত মত দিয়েছেন যে এটাই ইমাম নবীকে ইমাম নবী ওই লেখক যিনি ইমাম মুসলিমের সারা করেছেন ইমাম নবী সে আলেম যিনি আল মাজমু গ্রন্থটি লিখেছেন ফিকার বই তিনি বলছেন এরকম ঘটেছে অতপর ইবনে হাজাম এই মতটিকে ইজমা বলেছেন যে এটা মনে হয় ঐক্য মত তবে ইজমা হয়নি বলছেন এই কারণে ইজমা হয়নি কারণ এই বিষয়ে অনেকগুলা মত তারপরে বলা হয়েছে তারপরে বলছেন দেখেন ওয়াকিলা বেসিত্তাতে আসর হিজরতের ছয় মাস পূর্বে ঘটেছে বলছে এই মতে আবুর রাবি বিন সালেম বলেছে ও হাকা ইবন হাজাম ইবন হাজাম বলেন তারপরে বলছেন কানাফি রাজব সানাতে ইতনাতাই আশারা মিনান নবুয়া রজব মাসের বারোতম সনে এটা ঘটেছে রজব মাসটা পাওয়া গেল ইনারে একটা মতে কিন্তু তারিখটা কি পাওয়া গেল তবুও তারপরে শুনেন ওয়াকিলা বে আহাদা আশারা শাহরান জাজাবা বেহি ইব্রাহিম আল হারবি ইব্রাহিম হারবি তিনি তার পুক্ত মত হিসাবে বলেছেন যে এগারো মাস পূর্বে হিজরতের এটা ঘটেছে বলছেন হয়তো কাবলাল রবিউল আখের মাসে ঘটেছে হিজরতের এক এক বছর পূর্বে এখানে মাসটা কি হয়ে ইনার মতে রবিউল আখের হয়ে ইবনুল আব্দুল বার ইবনুল মুনির সিরাতে এই মতটাকে প্রাধান্য দিয়েছেন অতপর বলা হয়েছে কিয়া কাবলাল হিজরা বেসানা ও শাহরাইন হিজরতের এক বছর দুই মাস পূর্বে ঘটেছে ওয়া কিলা কাবলাহা বেসানা ওয়া সালাসাত আশর এক বছর তিন মাস পূর্বে ঘটেছে এটা ইবনে ফারেস বলেছেন আর কেউ বলছেন এক বছর পাঁচ মাস পূর্বে ঘটেছে কালাহু সুদ্দি এটা সুদ্দি বলেছেন ওয়াখরাজ মিন তারিক ইহা তাবারি ওয়াল বাইহাকি ইমাম তাবারি ও বাইহাকি বর্ণনা করেছেন বলছেন ফা আলা হাজা কানাফি সওয়াল এই মতগুলা নিলে দেখা যাচ্ছে এই মত নিলে দেখা যাচ্ছে সওয়াল মাসে ঘটেছিল তো রজব পাওয়া গেল রমজান পাওয়া গেল রবিউল আখের পাওয়া গেল আবার কি পাওয়া যাচ্ছে সওয়াল পাওয়া যাচ্ছে রবিউল আউয়াল ওয়াবিহি জাসামাল ওয়াকেদি ওয়াকেদি সবচেয়ে বড় ইসলামিক ঐতিহাসিক প্রাচীন ঐতিহাসিক মনে করা হয় সেই ওয়াকেদি বলছে রবিউল আউয়ালে হয়েছে তাহলে এতগুলা মত এখানে দেখা যাচ্ছে যে কোন মাসে ঘটেছে এবং কোন বছরে ঘটেছে ওলামায় ক্রামদের মধ্যে এত মতভেদ আমরা কিভাবে সাতাশ রজবকে নির্বাচন করে এটা পালন করে যাচ্ছি ইবনে সাদ তাবাকাত আল কুবরার কথা যখন চলে এসেছে তাহলে সেখান থেকে আমি একটা কোটেশন আপনাদের পড়ে শোনাই এই তাবাকাত আল কুবরা ইবনে সাদ যেটা দারুল কুতুব আল ইলমিয়া বাইরুতে ছাপা হয়েছে সেই সেই সেই ছাপার প্রথম খণ্ড একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠায় লেখা হচ্ছে ফালাম্মা কানা লাইলাতা সাবতে লে সাবে আশারা খালাত মিন শাহরে রামাদান কাবলাল হিজরা সামানিয়াতা আশারা শাহরান বলছে যখন শনিবারের রাত হলো আর সতেরোই রামাদান হলো হিজরতের পূর্বে ওই সময় এই ঘটনা ঘটেছে তাহলে ইনি কি বলছেন রমজান মাসে আর অন্য জায়গায় বলছেন যে লাইলাতা সাবা আশারা মিন শাহরে রাবিল আউ্বাল রবিউল আউয়াল মাসের সতেরো তারিখে এই ঘটনা ঘটেছে কারণ এরকম একাধিক বর্ণনাকারী যারা এই ঘটনাটাকে বর্ণনা করেছেন তারা সকলে মতভেদ করেছেন যে এটা কোন মাসে ঘটেছিল আর কখন ঘটেছিল কিন্তু এ সকল কিছুর কোনো তোয়াক্কা না করে আমাদের দেশের কিছু হুজুর কিছু আলেম এটা উদযাপন করবে বলে সাতাশ রজবকে বেছে নিয়ে মানুষকে এদিকে উদ্বুদ্ধ করা হচ্ছে গোটা সমাজকে নোংরা করা হচ্ছে প্রতারণা করা হচ্ছে এবং যেটা সত্য ইতিহাস সেটা লুকিয়ে একটা দিন উদযাপন করার চেষ্টা করা হচ্ছে এরকম মানুষকে আল্লাহর ভয় করা দরকার আমরা পঞ্চম যেই শিক্ষাটি এখানে নিতে চাই সেটা সারি শিক্ষা নয় আমরা একটু আঁচ করাতে চাই বা বলতে পারেন মানুষকে একটু বলতে চাই সেটি হলো এই যে এই যে ঘটনাটি ঘটেছে এটা পুরোপুরি অলৌকিক ঘটনা এই ঘটনা মানুষের বর্তমান ঘটনার সাথে কোনো ক্যাশ করা বিবেক দিয়ে যাচাই বাছাই করা যাবে না এই ঘটনায় যে জিনিসটি প্রমাণিত হচ্ছে সেটা হলো যে আকাশ সাতটি আছে ওইটা আকাশ আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আর ওই আকাশের নিচেই যে আকাশ দেখতে পাচ্ছি সেই আকাশের নিচে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে নিয়ে সায়েন্স বিজ্ঞান এখনো ঘোরাফেরা করছে ও রিসার্চ করছে কিন্তু ইসলাম বলছে যে এটা তো প্রথম আকাশ এবং তার নিচের ব্যাপার এরকম আরো কয়টা আছে উপরে আচ্ছা। আরো ছয়টা আছে তাহলে সায়েন্স কতখানি উন্নতি করেছে এবং এ সকল কিছুর উন্নতি করতে হলে আর কি প্রয়োজন আছে এটা একটু চিন্তার প্রয়োজন সেই কারণেই আমি বলছিলাম যে সেরেই মশলা নয় তবে চিন্তা করার অবশ্যই কি আছে প্রয়োজন আছে লাস্টে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো এই যে এই যে সকল লোকেরা এই সবে মেরাজ উদযাপন করছে তাদেরকে দুই একটি জিনিস চিন্তা করা প্রয়োজন এক নম্বর হলো এই যে যখনই এই জিনিসটা আমরা উদযাপন করতে চাচ্ছি তখন কোনো কেতাব এবং শূন্য থেকে কি কোনো দলিল আমরা দিতে পারছি বা দিচ্ছি না এমনি করছি রমজান মাসে লাইলাতুল কাদারে আছে এবাদত করতে হবে কোরআনে এসছে হাদিসে এসেছে সবে বরাতের সম্পর্কে কোরআন থেকে না পেলেও জয়ীব হাদিস কিছু এসেছে কিন্তু শোবে মেরাজ সম্পর্কে কোনো জয়ীফ হাদিসেও কি এসেছে যে উদযাপন করতে হবে আর শোবে মেরাজ পালন করলে কিভাবে করতে হবে আর কোনো বর্ণনা কি কোনো হাদিসে এসেছে এই সকল যে দুটি বই আপনাদের সামনে দেখালাম খুলে এখানে তারা লিখছেন যে কেসাত মেয়েরাজ কেউ বলছেন ওয়াকে আত মেয়েরাজ কিংবা কেউ বলছেন হাদিস মেয়ারাজ কিন্তু এ কথা তো কেউ বলছে না যে মেয়েরাজ উদযাপন করতে হবে কোনো একটি ঘটনা ঘটেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে বলে সেটাকে ইবাদতের করে নিতে হবে এরকম তো না বদর ঘটেছিল ওহদ ঘটেছিল প্রথম ওহি এসেছিল লাস্ট ওহি এসেছিল সবগুলাকে তাহলে উদযাপন করব তো কোনো ঘটনা ঘটা আর উদযাপন করা দুটি আলাদা জিনিস যখন উদযাপন করতে যাচ্ছি তখন আমাদেরকে কিছু না কিছু জিনিস সেখানে করতে হচ্ছে আর এই কারণে বেদাহাতি নামাজ শুরু হয়েছে বেদাহাতি দরুদ শুরু হয়েছে আরও কিছু হয়েছে আরও কিছু হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি এই রাতটি কখনো উদযাপন করেছিলেন মেরাজ ঘটেছিল এতে সন্দেহ নেই কিন্তু উদযাপন করেছিলেন যেভাবে করা হচ্ছে যদি না করা হয় তাহলে কিভাবে আমরা সেটাকে নেকির ওসিলা এবং জারিয়া মনে করছি আর যারা করছে না তাদেরকে বিদাতি বলে একেবারে ওদের সম্পর্কে যেমন তাই ফতুয়া দিয়ে বেড়াচ্ছি যাই হোক লাস্ট কথা হলো এই যে ইসরা ও মেরাজ একটি ঘটনা একটি অলৌকিক ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মর্যাদা এবং তাতে যা কিছু এসেছে সেটার সবচেয়ে বড় কথা হলো যে পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের উম্মতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি খরচ সেটা আদায় করতে হবে সেটাই সবচেয়ে বড় পাওনা এবং বড় শিক্ষা কিন্তু সবে মেরাজ ঘটেছে বলে এটাকে একটা ঈদের দিন বানিয়ে নিব সেখানে বিশেষ ইবাদতের কথা বলবো উদযাপন করার কথা বলবো এরকম কোনো প্রমাণ ও দলিল কোন সহি জৈব কিছু থেকেই পাওয়া যায় না অথচ ওরা তারা একটি দিনকে তারিখকে নির্ধারণ করার করে নেওয়ার পর মানুষকে প্রতারিত করছে এবং সত্যিকারে একটা সত্য ইতিহাসকে গোপন করে একটা মিথ্যা ইতিহাস দিয়ে মানুষকে এইভাবে আর বিদাতের মধ্যে লিপ্ত করাচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল ভাইকে দিনের সহি জ্ঞান দান করেন অতপর তার প্রতি আমল করার তৌফিক দান যে সকল লোকেরা এই সকল উদযাপন করেন বা করছেন তারা একটু আল্লাহকে ভয় করেন করার পর দিনের সঠিক জ্ঞান এবং সঠিক ইল মানুষকে দেন ওই অনুযায়ী চলেন ওমা আলাইন আল্লাহ বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত